তাহাদের মধ্যে দুইজন যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছিলেন তাহারা বলিল তোমরা তাহাদের মোকাবিলা করিয়া দ্বার দিয়া প্রবেশ করো প্রবেশ করিলেই তোমরা জয়ী হইবে এবং তোমরা মুমিন হইলে আল্লাহর উপরেই নির্ভর করো তাহারা বলিল হে মূসা তাহারা যতদিন সেখানে থাকিবে ততদিন আমরা সেখানে প্রবেশ করিবই না সুতরাং তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো আমরা এখানেই বসিয়া থাকিব رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين সে বলিল হে আমার প্রতিপালক আমার ও আমার ভ্রাতা ব্যতীত অপর কাহারও উপর আমার আধিপত্য নাই সুতরাং তুমি আমাদের ও সত্যত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফয়সলা করিয়া দাও قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين আল্লাহ বলিলেন তবে ইহা চল্লিশ বৎসর তাহাদের জন্য নিষিদ্ধ রহিল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 তাহার পথে সংগ্রাম করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ما تقبل منهم ولهم عذاب أليم যাহারা কুফরি করিয়াছে কিয়ামতের দিন শাস্তি হইতে মুক্তির জন্য পণ স্বরূপ দুনিয়ায় যাহা কিছু আছে যদি তাহাদের তাহার সমস্তই থাকে এবং তাহার সঙ্গে সমপরিমাণ আরও থাকে তবুও তাহাদের নিকট হইতে তাহা গৃহীত হইবে না এবং তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم তাহারা দোজক হইতে বাহির হইতে চাইবে কিন্তু তাহারা উহা হইতে বাহির হইবার নয় এবং তাহাদের জন্য স্থায়ী শাস্তি রইয়াছে والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز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 ক্ষতি বা উপকার করার কোনো ক্ষমতা যাহার নাই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل বলো হে কিতাবিগণ তোমরা তোমাদের দিন সম্বন্ধে অন্যায় বাড়াবাড়ি করিও না এবং যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হইয়াছে অনেককে পথভ্রষ্ট করিয়াছে ও সরল পথ হইতে বিচ্যুত হইয়াছে তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না বনি ইসরায়েলের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা দাউদ ও মারিয়াম তনয় কর্তৃক অভিশপ্ত হইয়াছিল ইহা এই হেতু যে তাহারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون তারা যেসব গর্হিত কাজ করিত উহা হইতে তাহারা একে অন্যকে বারণ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 কাবা গৃহ পবিত্র মাস কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করিয়াছেন ইয়া এই হেতু যে তোমরা যেন জানিতে পারো যাহা কিছু আসমান ও জমিনে আছে আল্লাহ তাহা জানেন এবং আল্লাহ তো সর্ববিষয় সর্বজ্ঞ اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون প্রচার করাই কেবল রাসুলের কর্তব্য আর তোমরা যাহা প্রকাশ করো ও গোপন রাখো আল্লাহ তাহা জানেন قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون বলো মন্দ ও ভালো এক নয় যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে সুতরাং হে বোধ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 মধ্যে হইতে দুজন সাক্ষী মনোনীত করিবে তোমাদের সন্দেহ হইলে সালাতের পর তাহাদেরকে অপেক্ষমান রাখিবে অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া বলিবে আমরা উহার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করিব না যদি সে আত্মীয় হয় এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করিব না করিলে অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হইব فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين যদি ইহা প্রকাশ পায় যে তাহারা দুইজন অপরাধে লিপ্ত হইয়াছে তবে যাহাদের স্বার্থহানি ঘটিয়াছে তাহাদের মধ্য হইতে নিকটতম দুজন তাহাদের স্থলবর্তী হইবে এবং আল্লাহর নামে শপথ করিয়া বলিবে আমাদের সাক্ষ্য অবশ্যই তাহাদের সাক্ষ্য হইতে অধিকতর সত্য এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই করিলে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হইব ذلك